এসো কোরআন পড়ি হাদিস পড়ি তাক দিনাধীন ভুলে খোদার পথে জীবনটা আজ সাজাই ফুলে ফুলে এসো কোরআন পড়ি হাদিস পড়ি তাক দিনাধীন ভুলে খোদার পথে জীবনটা আজ সাজাই ফুলে ফুলে আই ছেলেরা আই মেয়েরা আই ছেলেরা আই মেয়েরা আইর দলে দলে এসো কোরআন পড়ি হাদিস পড়ি তাক ধিন ভুলে খোদার পথে জীবনটা আজ সাজায় ফুলে ফুলে এসো শিশু কিশোর আবাল বৃদ্ধ কোরআন পড়ি সহি শুদ্ধ শিশু কিশোর আল বৃদ্ধ কোরআন পড়ি সহি শুদ্ধ শিশু কিশোর আবাল বৃদ্ধ কোরআন পড়ি সহি শুদ্ধ গোনা হবে কোরআন পড়া গোনা হবে কোরআন পড়া শুদ্ধ না হলে এসো কোরআন পড়ি হাদিস পড়ি থাক ধিনাধীন ভুলে খোদার পথে জীবনটা আজ সাজাই ফুলে ফুলে এই কোরআন শিক্ষা করতে এসে মরণ যদি হয় শেষে কোরআন শিক্ষা করতে এসে মরণ যদি হয় শেষে কোরআন শিক্ষা করতে এসে মরণ যদি হয় শেষে সামিল করবে তাদের খোদা সামিল করবে তাদের খোদা শহীদের দলে এস কোরআন পড়ি হাদিস পড়ি তাক দিন ভুলে খোদার পথে জীবনটা আজ সাজাই ফুলে ফুলে আল কোরআনের শিক্ষক ছাত্র খোদার কাছে প্রিয় পাত্র আল কোরআনের শিক্ষক ছাত্র সবার কাছে প্রিয় পাত্র আল কোরআনের শিক্ষক ছাত্র সবার কাছে প্রিয় পাত্র খোদার কি যে মধুর বাণী খোদার কি যে মধুর বাণী দেখো না খুলে এসো কোরআন পড়ি হাদিস পড়ি তাক দিনাধীন ভুলে খোদার পথে জীবনটা আজ সাজাই ফুলে ফুলে এসো কোরআন পড়ি হাদিস পড়ি তাক দিনাধীন ভুলে খোদার পথে জীবনটা আজ সাজাই ফুলে ফুলে আই ছেলেরা আই মেয়েরা আই ছেলেরা আই মেয়েরা আই রে দলে দলে এসো কোরআন পড়ি হাদিস পড়ি তাক দিনাধীন ভুলে খোদার পথে জীবনটা আজ সাজাই ফুলে ফুলে এসো কোরআন পড়ি হাদিস পড়ি তাক ধিনাধিন ভুলে খোদার পথে জীবন আজ সাজাই ফুলে ফুলে এসো কোরআন পড়ি হাদিস পড়ি থাক ধিনাধিন ভুলে খোদার পথে জীবন আজ সাজাই ফুলে ফুলে